হেরে যায় যমুনার স্রোতের টান মায়ের ভালোবাসায় তো আফুরান হেরে যায় যমুনার স্রোতের টান মায়ের ভালোবাসায় তো আফুরান মায়ের ভালোবাসা হয় না পুরন যত পাই তত মনে হয় যে নূতন হয় যে নূতন হেরে যায় যমুনার স্রোতের টান মায়ের ভালোবাসা এত অফুরান মায়ের ভালোবাসা হয় না পুরন যত পাই তত মনে হয় যে নূতন হয় যে নূতন হেরে যায় যমুনার স্রোতের টান মায়ের ভালোবাসা এত অপুরান সাগরের পানে নদী ছুটে চলে যায় তুঝি না তো আন মনে কিসের মায়ায় সাগরের পানে নদী ছুটে চলে যায় তুঝি না তো আন মনে কিসের মায়ায় সাগরের পানে নদী ছুটে চলে যায় তুঝি না তো আন মনে কিসের মায়ায় আমার মনের রাশা মায়ের ভালোবাসা হৃদয় ভরে যেন সারাটা জীবন মায়ের ভালোবাসা হয় না পূরণ যত পাই তত মনে হয় যে নতুন হয় যে নতুন হেরে যায় যমুনার স্রোতের টান মায়ের ভালোবাসা এত আফুরান মায়ের ভালোবাসা হয় না পূরণ যত পাই তত মনে হয় যে নতুন হয় যে নতুন হেরে যায় যমুনার স্রোতের টান মায়ের ভালোবাসা এত অপুরা পাখিদের কণ্ঠে এত যেন সুর মায়ের মুখের কথা রোজে মধুর পাখিদের কণ্ঠে এত যেন সুর মায়ের মুখের কথার যে মধুর পাখিদের কণ্ঠে এত যেন সুর মায়ের মুখের কথার যে মধুর তুলে আমার দুহা করছি মোনাজা মা যেন জান্নাতে হয় মেহমান মায়ের ভালোবাসা হয় না পুরন যত পাই তত মনে হয় যে নূতন হয় যে নূতন হেরে যায় যমুনার স্রোতের টান মায়ের ভালোবাসা এত অপুরান মায়ের ভালোবাসা হয় না পুরন যত পাই তত মনে হয় যে নূতন হয় যে নূতন হেরে যায় যমুনার স্রোতের টান মায়ের ভালোবাসায় এত অফুরান হেরে যায় যমুনার স্রোতের টান মায়ের ভালোবাসায় এত অফুরান